السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতুয়ার কান ইসলামের আরেকটি পর্ব নিয়ে এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে তাবিজ কবজ ঝুলানো এটা কি শরীয়তে আসলে যায় আছে কিনা এটার বিধান কি সেটা জানার ব্যাপারে প্রশ্ন করেছিলেন শেখ মোহাম্মদ সরমিনের কাছে তিনি এটার উত্তর দিচ্ছেন তিনি বলছেন যে এই ব্যাপারটা যে আপনার তাবিজ কবজ ইত্যাদি ঝুলানো হ্যাঁ, এটা দুই ভাগে বিভক্ত এক নম্বর যেটা সেটা হচ্ছে যে যিনি তাবিজ ঝুলাচ্ছেন সেই তাবিজটা কোরআনের হবে যে কোরআন দিয়ে কোরআন লিখে তাবিজ দেওয়া হয়েছে হ্যাঁ, এই ক্ষেত্রে যারা বিদ্যান ব্যক্তি ছিলেন মানে ওলামাই কেরাম আগেকার পরেকার সবাই এটা নিয়ে মতভেদ করেছেন কেউ এটাকে জায়েজ বলেছেন এবং তিনি মনে করতে চাচ্ছেন যে এটা আল্লাহর সেই বাণীর অধীনে যেটা সুরে ইসরার বনি ইসরায়েলের বিরাশি নম্বর আয়তে আল্লাহ বলেন ওরুনাসমিনুল কোরআন ইমাহ শিফা ও রহমাতুল মিন যা আমি নাজিল করেছি কোরআন মাজিদ কে যে চিকিৎসা হিসেবে এবং রহমত হিসেবে মোমিনদের জন্য সুতরাং তারা বলতে চান যখন শিফা হিসেবে নাজিল করা হয়েছে তখন কোরআন মাজিদ লিখে শরীরে ঝুলাতে পারবে এবং তারা বলেছেন আল্লাহ বলেছেন কিতাব রানজাল্লাহ ইলাইকে মুবারক সুরে সাদের উনত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন এই কিতাব হচ্ছে বরকতময় সুতরাং তারা মনে করছেন যে যখন বরকতময় তখন বরকতের জন্য ঝুলাতেই পারে এবং তারা মনে করছেন এই তার বরকত হিসেবে ঝুলেলে বিপদ থেকে রক্ষা পেতে পারে এবং আরেক দল আলেম আছেন তারা মনে করছেন না এটা হতে পারে না এটা নিষেধ কোরআনের আয়াতও ঝুলিয়ে দেওয়া যাবে না শরীরের সাথে হুম কারণ এরকম ঝুলানোর ব্যাপারটা রসুল আকরমসাল্লাম থেকে প্রমাণিত নয় হুম এবং এটাও প্রমাণিত নয় যে এটা একটি শরীর সম্মত আপনার উপায় যেটার মাধ্যমে আপনার বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বা বিপদ উঠিয়ে দেওয়া যায় বরং এই ক্ষেত্রে আমাদেরকে ইয়ে থাকতে হবে স্টপ করতে হবে মানে আমরা সামনে অগ্রসর হতে পারবো না হুম মানে এই ক্ষেত্রে আমাদের শরীয়তের বিধান যখন নেই সুস্পষ্ট তখন আমাদেরকে জায়েজ বলার কোনো অধিকার এখানে দেওয়া হয় না বরং আমাদেরকে এখানে ক্ষান্ত করতে হবে এবং এটাই হচ্ছে সর্বাধিকের মানে সবার সবচেয়ে বেশি অগ্রাধিকার প্রাপ্ত কথা যে আপনার কোনো তাবিজ ঝোলানো জায়জ নেই যদিও কোরআন মাজিদ হোক না কেন এবং এরকমভাবে কোনো তাবিজকে আপনার লিখে বা রুগ্ন ব্যক্তির বালুসের নিচে রাখা অথবা দেয়ালের মধ্যে আটকে দেওয়া বা এই জাতীয় কোনো কিছু যদি করা হয় সেটা কখনো জায়জ হবে না বরং কি করা যেতে পারে হ্যাঁ, যে রোগ আক্রান্ত হবে হ্যাঁ তার জন্য দোয়া করা যেতে পারে তার উপর কোনো ঝাড়ফুঁক করা যেতে পারে যেটা ইতিপূর্বে আমরা ব্যাখ্যা দিয়েছিলাম রসুল আকরম ইসলামের ঝাড়ফুঁকের কয়েকটা দোয়াও শিখে দিয়েছিলাম তো সেইভাবে করা যেতে যে যেরকম রসুল আকরম ইসলাম করতেন সেইভাবে আমরা কি করব ঝাড়ফুঁক করব দ্বিতীয় আরেকটা আপনার দিক আছে যেটা বললাম প্রথম দিক আপনার তাবিজের ক্ষেত্রে যে কোরআনের তাবিজ হবে সেইখানের মধ্যে শক্তিশালী মত বলছিলাম সেটা করা যায়জ নেই কোরআন আয়াত লিখে ঝুলানোও শরীরতে জায়েজ নেই শরীরের মধ্যে ঝুলানো যায়জ নেই দ্বিতীয় আরেকটা প্রকার সেটা হচ্ছে যে যে জিনিসটাকে আপনার ঝুলানো হচ্ছে শরীরের মধ্যে সেই জিনিস যদি কোরআনের কোনো আয়াত না হয় বরং এমন জিনিস ঝুলানো হচ্ছে এমন নকশা ইত্যাদি যেগুলো বোঝা মুশকিল সেগুলো কোনোভাবেই জায়জ নয় এই ক্ষেত্রে কোনো আরামদের মধ্যে মতভেদ নেই হুম যে আপনি জানেন না কি ঝুলিয়েছেন সেটা কোরআনের কিছু নয় বরং নকশা ইত্যাদি যেগুলো আমাদের দেশে পাওয়া যায় অনেক কোরআন শরীফের শেষ দিয়ে অ্যাড করে দেওয়া আছে মূর্খ মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য যে মূর্খরা অনেক মনে করে যে তাবিজ কীভাবে জুনানো নাজায়জ হতে পারে অথচ কোরআনের মধ্যেই তো পাওয়া যায় এ হচ্ছে সমস্যার কথা সুতরাং সেগুলো দিয়ে সেগুলো ঝুলানো যেগুলো কোরআনের নয় সেগুলো ঝুলানো অবশ্যই না জায়েজ এবং এটা কোনোভাবে জায়জ হতে পারে না এর সংশ্লিষ্ট আরেকটি প্রশ্ন শেখ মোহাম্মদ সালমিনকে করা হয়েছে তাকে একজনে জিজ্ঞাসা করলেন যে অনেক সময় দেখা যায় কোরআন করিমের বিশেষ একটি আয়াত যে আয়াতুল কুরসি এটা আপনার কোনো আপনার প্লেটের মধ্যে আপনার লিখে দেওয়া হয় লিখে দিয়ে এই প্লেটের মধ্যে খাদ্য ইত্যাদি খাওয়া হয় উদ্দেশ্য হয়েছে চিকিৎসা যেহেতু আপনার আয়তুল কুরসিটা লিখে দিলে কোনো বর্তনের মধ্যে এই বর্তনে খাওয়া খায় হুম উদ্দেশ্য হচ্ছে যে এইভাবে খাওয়া খাইলে আপনার সুস্থতার আশা করা যায় এটা কি যায় আছে কিনা তখন তিনি উত্তরে বললেন যে আমাদের জানা দরকার যে আল্লাহর কোরআন হচ্ছে সবচাইতে সম্মানী জিনিস হুম সেটাকে কোনোভাবে অবহেলা বা লাঞ্ছনার স্বীকার করা যেতে পারে না আর যদি কোনো ব্যক্তি একটা বর্তনের মধ্যে প্লেটের মধ্যে লেখে রাখে আয়াতুল কুরসি তখন তো এটার আর মান সম্মান থাকে না কারণ এটা তো পান পাত্র বা খাদ্য গ্রহণের হ্যাঁ প্লেট সুতরাং এটাকে ঘরের আনাচে কানাচে ফেলে দেওয়া হবে অনেক সময় বাচ্চারা এটা নিয়ে খেলতামাশা করবে তাইলে আল্লাহর কোরআনের মর্যাদা থাকলো কিভাবে আর বিশেষ করে এটা হচ্ছে কোরআনের মধ্যে সর্ব হ্যাঁ সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত সুতরাং সেটাকে এরকমভাবে অবমাননা করা হবে সেটা হতে পারে না বরং এরকম কাজ করে নিশ্চিত নিশ্চিতভাবে হারাম এতে কোনো সন্দেহ নেই হুম বরং আপনার কারোর কাছে যদি এরকম কোনো প্লেটের মধ্যে কোনো আয়তল কুর্সি লেখা থাকে সেরকম লিখে নিয়েছেন আগে বুঝতে পারেননি তাইলে অবশ্যই তাকে সেই কোনো কর্মকারের কাছে নিয়ে গিয়ে সেটা মুছে ফেলার ব্যবস্থা নিতে হবে আর যদি দেখা যায় যে তারা বলছে না এটাকে মুছানো সম্ভব নয় তাইলে কোনো পবিত্র জায়গার মধ্যে গর্ত করে সেখানে দাফন করে দিতে হবে এই প্লেটকে আল্লাহর বাণীর মর্যাদা রক্ষা করণার্থে হ্যাঁ কিন্তু এটা কখনো জায়জ হবে না যে আপনি সেটাকে এইভাবে রেখে দিলেন ঘরের মধ্যে যে এটার অবহেলা করা হবে হ্যাঁ বাচ্চারা এটা নিয়ে তামাশা করবে না সেটা হতে পারে না সেটা কোরআনে অবমাননা হিসেবে সামিল সেটা কখনো শরীরে গ্রহণযোগ্য নয় বরং এটা হারাম একটি কাজ আল্লাহ জানসানে আমাদেরকে কোরআনের মর্যাদা রক্ষা করে কোরআনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করার التوفيق دان وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين